মাদানিয়া শরিয়তিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছে নাল্লা আউলিয়াদের এই খানকা মাদানিয়া শরিয়তিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছে নাল্লা আউলিয়াদের এই খানকা মাদানিয়া শরিয়াতিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা এখানে দেখো কত রাসুল প্রেমী কোরআন হাদিসের দেয় যে তালিম সেরেক বেদাতের নেই কোনোটা অগর পানি চলে আল্লাহ সহায় এখানে দেখো কত রাসুল প্রেমী কোরআন হাদিসের দেয় যে তালিম শেরেক বেদাতের নেই কোনো ঠাই অগর পানে চলে আল্লাহ সহায় খাটি মানুষ গড়ার তরে খাটি মানুষ গড়ার তরে নেই জুড়ি নেই এই আস্থানার মাদানিয়া শরিয়াতিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা মাদানিয়া শরিয়াতিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা এখানে রয়েছে অসহায় তলাবা পিতা মাতা ছাড়া এতিম তারা এতিম তলাবাকে হাত বাড়াতে রাসুল বলেছেন হাদিসে পাকে এখানে রয়েছে অসহায় তলাবা পিতা মাতা ছাড়া এতিম তারা এতিম তলাবাকে হাত বাড়াতে রাসুল বলেছেন হাদিসে পাকে খুশি হয়ে যাবে আল্লাহ মহান খুশি হয়ে যাবে আল্লাহ মহান এসো তাদের পাশে দাঁড়িয়ে যাই মাদানিয়া শরিয়াতিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছে নাল্লা আউলিয়াদের এই খানগা মাদানিয়া শরিয়াতিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা কাফের বেদিনদের জবাব দিতে জেনারেল শিক্ষা এখানে আছে শিক্ষা শুধু নয় আমলি মনোভাব তৈরি করে দেয় বেদিনদের জবাব দিতে জেনারেল শিক্ষা এখানে আছে শিক্ষা শুধু নয় আমলি মনোভাব তৈরি করে দেন আল্লাহ মহান দোয়া করি খোদার তরে দোয়া করি খোদার তরে টিকে যেন এই আস্তানা মাদানিয়া শরিয়তিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা মাদানিয়া শরিয়াতিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা মাদানিয়া শরিয়াতিয়া জান্নাতেরই এই বাগিচা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা কবুল করেছেন আল্লাহ আউলিয়াদের এই খানকা